مدینہ মদিনার পাথে পাথে হাঁটিতে যাই মদিনার পাথে পাথে হাঁটিতে যাই নবীজির পদ চিহ্ন খুঁজে যদি পাই নবীজির পদ চিহ্ন খুঁজে যদি পাই মদিনার পাথে পাথে হাঁটিতে যাই মদিনার পথ পথে হাঁটিতে যাই নবীজির পদ চিহ্ন খুঁজে যদি পাই নবীজির পদ চিহ্ন খুঁজে যদি পাই হয় যদি পাক কদম চিহ্নের মাটি কাদর করে ভরবো আমি এতিমের बाटी बाई जदि पाक कदम चीन हेर माटी कादर करे भर बवा मिये मेर बाटी दवा भे बेती बहवा म रंग ते लगाए दवा भे बेती बहवा म रंग ते लगाए नबी जीर पद चिन्ह खुजे जदि पाई नबी जीर पद चिन्ह खुजे जदि पाई মদিনার পাথে পাথে হাঁটিতে যাই মদিনার পাথে পাথে হাঁটিতে যাই নবীজির পাদ চিহ্ন খুঁজে যদি পাই নবীজির পাদ চিহ্ন খুঁজে যদি পাই মদিনার জমিনে শপথ নিল নবীর কাদম মোবারক তোমায় জুমিল মদিনার জমিনের ভাগ্য বদলিল নবীর কদম মোবারক তোমায় জুমিল সেই নিয়ামতি মাটি দাও ঔষধ করে সাই সেই নিয়ামতি মাটি দাও দাওয়া করে সাই নেপিজির পদ চিহ্ন খুঁজে যদি পাই নেপিজির পদ চিহ্ন খুঁজে যদি পাই মদিনার পথে পথে হাঁটিতে যাই মদিনার পথে পথে হাঁটিতে যাই নেপিজির পদ চিহ্ন খুঁজে যদি পাই নেপিজির পদ চিহ্ন খুঁজে যদি পাই জান্নাতে রাখছেন তাশরিফ তো জাহানের বাদশাহ হজরতের দিদার পাওয়া স্বপ্ন মিনে রাহসা জান্নাতে রাখছেন তাশরিফ তো জাহানের বাদশাহ হজরতের দিদার পাওয়া স্বপ্ন মিলে রাহসা সালাম দিয়ে বলব মোরা সাফায়াত চাই সালাম দিয়ে বলব মোরা সাফায়াত চাই নবীজির পদ চিহ্ন খুঁজে যদি পাই নবীজির পদ চিহ্ন খুঁজে যদি পাই মদিনার পথে পথে হাতিতে যায় মদিনার পাথে পথে হাঁটিতে যাই নবীজির পদ চিহ্ন খুঁজে যদি পাই নবীজির পদ চিহ্ন খুঁজে যদি পাই নবীজির পদ চিহ্ন খুঁজে যদি পাই নবীজির পদ চিহ্ন খুঁজে যদি পাই শুনছিলেন আলোড়নের কিশোর শিল্পী রাকিবুল ইসলামের কণ্ঠে আলোড়ন অপসংস্কৃতির বিরুদ্ধে একটি সাংস্কৃতিক আন্দোলন আলোড়ন সুস্থ সংস্কৃতি বিকাশের একটি প্ল্যাটফর্ম যেখানে এসে আপনিও পারেন আপনার সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে